সব সময় শয়তান আক্রমণ করার চেষ্টা করে আজকের আলোচনা শয়তানের অস্ত্র শয়তান হামলা করার জন্য কি কি অস্ত্র ব্যবহার করে আপনারা জানেন যে কোনো ক্ষেত্রে হামলা করার জন্য আক্রমণের জন্য অস্ত্র ব্যবহার করা হয় শয়তানও এরকম কিছু অস্ত্র ব্যবহার করে আজকের আলোচনা শয়তানের আক্রমণের অস্ত্রসমূহ শয়তানের আক্রমণের অস্ত্র দুই রকম এক প্রকার হচ্ছে ধর্মীয় আর এক প্রকার হচ্ছে পার্থিব ধর্মীয় আক্রমণের ক্ষেত্রে শয়তান হামলা চালায় এক শ্রেণীর আলেমদের মাধ্যমে আমরা এ কথা সবসময় আলোচনা করে থাকি ওলামায় কেরামদের মর্যাদা অপরিসীম কোরআনে আল্লাহ সুবাহ ইরশাদ করেছেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون বলো যারা আলেম যারা জানে আর যারা জানে না তারা কি সমান বলো হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির যে অন্ধ আর যে চোখে দেখে তারা কি সমান এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের মর্যাদা বর্ণনা করেছেন কোরআনে আল্লাহ সুবহান আরো সনদ প্রদান করেছেন নিশ্চয় আল্লাহ সুবহান কে তার বান্দাদের মধ্য থেকে আলেম রাই যথাযথ ভয় করে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম আলেমদের মর্যাদা বর্ণনা করেছেন কাফাদলি আলা আদনাকুম আমার মর্যাদা যেরকম তোমাদের সাধারণ ব্যক্তির উপরে আলেমের মর্যাদা আবেদের উপরে সেরকম এরকম অসংখ্য হাদিস রয়েছে সঙ্গে সঙ্গে হাদিসে এটাও বলা হয়েছে আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেন ইন্না খয়রাল খেয়ার খেয়ারুল ওলামা সমস্ত ভালোর মধ্যে সবচেয়ে ভালো আলেমদের মধ্যে যারা ভালো পক্ষান্তরে তিনি বলেছেন ওয়াইন্না সাররা সাররে সেরারুল ওলামা নিকৃষ্টতম নিকৃষ্টের মধ্যে নিকৃষ্টতম হচ্ছে আলেমদের মধ্যে যারা নিকৃষ্ট আল্লাহর রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন তাআব্বাজু বিল্লাহি মিন জুব্বিল হুজুন তোমরা আল্লাহর কাছে জুব্বুল হুজুন থেকে আশ্রয় প্রার্থনা করো পানা চাও সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো আমার জুব্বুল হুজুন জুব্বুল হুজুন কি জিনিস কিসের থেকে আমাদেরকে আপনি আল্লাহর কাছে পানা চাইতে বলছেন রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম ইরশাদ করলেন ওয়াদিন ফি জাহান্নাম জুব্বুল হুজন হচ্ছে জাহান্নামের একটি গর্ত জাহান্নামের নামের একটি ময়দান ইয়াতাআব্বাযু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন আরবা'মি আমাররা যেই জাহান্নাম থেকে অন্যান্য জাহান গুলো প্রতিদিন আল্লাহর কাছে চারশো বার আশ্রয় প্রার্থনা করে সাহাবায়ক রাম প্রশ্ন করলেন অমাইয়া দখুল হায়া রাসুল আল্লাহ হে আল্লাহর রসুল এই কঠিন জাহান নামে কারা প্রবেশ করবে আবু জাহাল ফেরাউন নমরুদ হামান শৈতান আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামের সাদ করলেন না এই জাহান নাম স্পেশাল তৈরি করা হয়েছে ওই সমস্ত আলেমদের জন্য যারা দুনিয়ার ভিতরে পার্থিব স্বার্থের জন্য শাসকদের গোলামি করে অথবা লৌকিকতার জন্য আমল করে মানুষ যাতে খুশি হয় সর্বজন প্রিয় হওয়া যায় কেউ যাতে বিরুদ্ধে না যায় এই রকম পপুলার হওয়ার জন্য যে আলেমরা বর্ণনা করে ওয়াজ করে খেতাব দেয় অথবা অন্য কোনো বিষয়ে আলে আমল করে তাদের জন্যই রয়েছে সে জাহান্নাম অফি রিভায়াতিন আল উলামা আল্লাযীনা ইয়াজুরুনা আল উমারা ওই সমস্ত আলেমদের জন্য যারা শাসকদের সঙ্গে পার্থিব স্বার্থের জন্য যোগাযোগ রক্ষা করে চলে এক কথায় শাসকদের পাঁচ আটা গোলাম যারা কোরআন এবং সুন্নাকে গোপন করে অথবা এড়িয়ে যায় এবং এই তাগুত শাসকদের পক্ষে ফতুয়া জারি করে সেই আলেমদের কথাই বলা হয়েছে হাদিসটা মেসকাতের কেতাবুল এলেমে দেখবেন সনদ যদিও দুর্বল কিন্তু অনেক হাদিস এ ব্যাপারে রয়েছে যুগে যুগে এক শ্রেণীর আলেমরাই হামলা করেছে যেটা আমার আলোচনায় প্রায় শোনা যায় দিনকে ধ্বংস করেছে যুগে যুগে দুই শ্রেণীর লোকেরা আল মুলুকু এক হচ্ছে শাসক গোষ্ঠী ইল্লাল মুলুকু আহবা রসু ওয়ার আর দ্বিতীয় নাম্বার হচ্ছে সেই শাসকদের পাঁচ আটা গোলাম এক প্রকার আলেম রাহেব এবং পাদ্রি বর্তমানেও আমরা এর ব্যতিক্রম দেখি না এই সমস্ত নীতিভ্রষ্ট আলেমরা শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে আমি এই আলেমদেরকে শয়তান বলছি না গত জুমাতেও বলেছিলাম এদের চরিত্র দিনের রোগীর সাদৃশ্য ভূতে যদি কাউকে ধরে দিন ভূত যদি কার উপরে চেপে বসে তখন সে যে কথাগুলো বলে তার মুখ দিয়ে বের হয় কথাগুলো জেনে একবার এজন্য বলেছেন উনহি মাহফিল সামার তা चिराग मेरी है रात उनकी उन्हीं का मतलब कह रहा हो জবা মেরি है বাত উনকি আমি তাদের মঞ্চ সাজাই বাতিটা আমার রাত্র তাদের আমি তাদের কথাগুলোই বলি মুখটা আমার ভাষাটা ওদের এটা কোরআনের দলিল রয়েছে সুরায় মোজাদালা আটান্ন নম্বর আয়াতের উনিশ নম্বর আয়াত পড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় লোকদের সম্পর্কে বলেছেন ইস্তাহাওয়াজা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিযবুশ শাইতান আলা ইন্না হিযবাশ শাইতানি হুমুল খাসিরুন ইস্তাহাওয়াজা আলাইহিমুশ শাইতান আল্লাহ সুবহান বলছেন শয়তান তাদের উপরে চেপে বসেছে শয়তান তাদের উপরে ভর করে বসেছে তাদেরকে আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে আল্লাহকে ভয় করা আল্লাহর বিধানকে প্রচার করা নির্ভয়ে স্পষ্টভাবে আল্লাহর বিধানকে তুলে ধরা এটা শয়তান তাদেরকে ভুলিয়ে দিয়েছে তারা শাসকদের শক্তি বাতিলের অস্ত্র বাতিলের সমর্থন ইত্যাদি দেখে তারা ভয় পেয়ে গেছে তারা আল্লাহর জিকিরকে ভুলে গেছে ভুলিয়ে দিয়েছে শয়তান এরপরে আল্লাহ সুবাহান এই ধরনের লোকদেরকে উপাধি দিয়েছেন ওলাইকা হিজবুস শৈতান এরা শয়তানের দল শয়তানের হেজব শয়তানের দল এরপরে বলছেন আলা ইন্না হিজবা শাইতানি হুমুল খাসিরুন জেনে রাখো শয়তানের দল ক্ষতিগ্রস্তই হবে এই জাতীয় লোকেরা যখন কোনো ব্যক্তি সারা জীবন অন্যায় করে পাপ করে জীবনের অন্তিম মুহূর্তে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর এবাদতে রত হয় সেই সময় শয়তানের রূপ ধরে হামলা চালায় তুই এরকম আল্লাহকে ডাকলে পাবি না সারা জীবন অন্যায় করেছিস পাপ করেছিস এখন আল্লাহকে ডাকলে চলবে না দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে গেলে উকিল ধরা লাগে মন্ত্রীর সুপারিশ লাগে জজের কাছে কিছু বলতে উকিল ধরা লাগে ঠিক এরকম তোকেও আল্লাহকে পা পেতে হলে উকিল ধরতে হবে পীর ধরতে হবে এর দলিল আমরা বহুবার পেশ করেছি এদেশের হক্কানি পীর নামে সনদধারী লক্ষ লক্ষ মুড়িদের পীর চরমনাই পীর সাহেবের বইতে লেখা আছে বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না পীর অনুনয় বিনয় করিয়া তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন ওই অনুনয় বিনয়ের প্রেক্ষিতে আল্লাহ তালা তাকে কবুল করিয়া লন অথচ আল্লাহ সুবাহ কোরআনের অসংখ্য আয়াতে সাফ বলে দিয়েছেন রহিমা যে ব্যক্তি অন্যায় করে জুলুম করে পাপ করে আও ইয়াজলিম অথবা নিজের উপরে জুলুম করে অত্যাচার করেছে অন্যায় করতে করতে সীমা ছাড়িয়ে গেছে সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ অতপর সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে তবা করে আল্লাহর দিকে রুজু করে আল্লাহ সুবহানাহু বলছেন সে আল্লাহকে রাগান্বিত পাবে না আল্লাহ তাকে বিমুখ করে দিবেন না ইয়াদিল্লাহ গফুরুর রহিমা সে অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল এবং দয়াশীল পাবে দিন কায়েমের সঠিক পথ বই আমার যে লেখা এই বইয়ের শেষ দিকে দেখবেন এগুলো বিস্তারিত দরিদ্র লেখা আছে আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করছি না শুধু শয়তান কেমনে হামলা করে এমনি ভাবে শয়তান হামলা চালায় বিভিন্ন ফেরকা তৈরি করে বিভিন্ন দল তৈরি করে বিভিন্ন মজহাব তৈরি করে মুসলিম জাতির মধ্যে দলাদলি সৃষ্টি করে বিভক্তির সৃষ্টি করে মুসলিমদেরকে পরস্পরে মারামারি করতে লাগিয়ে দেওয়া এমনি ভাবে শয়তান মুসলিম জাতির মধ্যে এক শ্রেণীর আলেমদের সুরত ধারণ করে ইমামকে মুসলিম জাতির নিজের দলটাকে নিজের ইমামকে আমিরের মতো মনে করে বিশুদ্ধ আকিদা ত্যাগ করে সেই নিজের দলের আকিদাত প্রমাণ করার জন্য কোরআন এবং সুন্নাকে মাঝহাবের ভিত্তিতে আল্লাহর রাসুলকে তাদের পীরের আনুগত্যের ভিত্তিতে অর্থাৎ কোরআন হাদিসকে বানানো হয় মাঝহাবের অনুগামী এবং তাবে আর রাসুলকে বানানো হয় ইমামের তাবে যখনই আপনি কোরআন হাদিসের কথা বলবেন সে বলবে এটা মাঝহাবের আমাদের মাঝাবে নেই এটা মাঝহাবে নেই আমি লক্ষ্য করেছি এই দেশের থেকে যখন মানুষ হজ করতে যায় তখন তাদেরকে জানিয়ে দেওয়া হয় মক্কা মদিনে গিয়ে দেখবেন তারা সালাদ কেমনে পড়ে ওখানে দেখবেন যখন তারা রাফলিয়া দাইন করে আমিন জোরে বলে তাহলে দেখবেন যে এরা কিন্তু আমাদের মাঝহাবের না আপনি যদি এই লোকগুলোকে হাদিস খুলে দেখান তাহলেও সে বলবে না এটা আমাদের মাঝহাব না তার মানে হচ্ছে কোরআন এবং হাদিসকে তাবে বানিয়েছে কিসের মাঝহাবের এরপরে যদি বলেন আল্লাহর রাসুল সাল্লাহ কথা বলেছেন বলবেন আমাদের পীরের কথা বলেন নাই আল্লাহর রাসুলকে বানিয়েছেন পীরের তাবে কোরআন এবং হাদিসকে মাঝহাবের তাবে রাসুলকে পীরের তাবেদারি করে দিয়েছেন এইভাবে শয়তানও এরকম পারে না যেরকম তারা সুন্দর দলিল দিয়ে সাজিয়ে গুছিয়ে বলে আপনি যদি বেশি বলতে যান তাহলে বলবে তুই বেটা মাদ্রাসায় পড়েছিস আমি ডিগ্রি ধারণ করেছি পিএইচডি করেছি এই করেছি সেই করেছি আপনি বলবেন আপনি কি করেছেন জানার বিষয় না আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাত্তু ফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা তোমরা পথভ্রষ্ট হবে না পদস্খলিত হবে না পদচ্যুত হবে না বিভ্রান্ত হবে না গুমরা হবে না যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে ধারণ করো শক্তভাবে ধারণ করবে সে দুটো জিনিস হচ্ছে কি পীর আর বড় বড় দল নাকি পীর আর মধাব আল্লাহর রাসূল সাল আলাই সাল্লাম বলেছেন সেই দুটো জিনিস হচ্ছে কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা নবী অসুন্নাতা রাসুলি অসুন্নাতি বিভিন্ন শব্দ রয়েছে একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন আর একটা হচ্ছে আমার সুন্না রাসুলের আদর্শ হাদিস সই হাদিস পরিষ্কার হয়ে গেল কোন পীর কি বলল কোন বড় আলেম কি বলল সেইটা দিয়ে কোরআন এবং হাদিসকে যাচাই করা যাবে না বরং কোরআন এবং হাদিসকে দিয়ে পীরদেরকে আলেমদেরকে মুফতিদেরকে মহাদ্দেরদেরকে যাচাই করতে হবে এটাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এটাই মুসলিম উম্মার জন্য বাঁচার একমাত্র পথ শয়তানের হামলা থেকে বাঁচতে এটাই করতে হবে আল্লাহ সুবহানাহু নিজেও বলেছেন সূরা নিসার 59 নম্বর আয়াতের শেষ অংশ দেখবেন আল্লাহ তালা বলেছেন ফাইন তানাজাতুম ফি ইন যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও তোমাদের মধ্যে বিবাদ দেখা দেয় তোমাদের মধ্যে মত পার্থক্য দেখা দেয় এক আলেম একটা বলেছেন আর এক আলেম আর একটা বলেছেন কি করবে তখন তখন আর এ কথা বলা হয় নাই দেখো বড় বড় মুফতি সাহেবরা কি বলেছেন আমাদের সমাজে প্রায় শোনা যায় এত লোক কি কম বুঝে এতগুলো মসজিদের ইমাম সবাই এক কথা বলে উনি এক আর একটা বলেন হাজার হাজার পীর এক কথা বলেন এদেশের বড় বড় আলেমরা কি কম বুঝেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই সমস্ত কথা বলা যাবে না আল্লাহ তারা বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন যদি তোমাদের কোনো বিষয়ে ঝগড়া লেগে যায় মতবিরোধ দেখা দেয় মত পার্থক্য দেখা দেয় তাহলে তোমরা সমাধান নিবে থেকে রাসুল তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে ফিরিয়ে দাও অর্থাৎ আল্লাহর কাছে ফিরিয়ে দাও মানে কোরআনের সাথে মিলাও রাসূলের কাছে ফিরিয়ে দাও মানে আল্লাহ রাসূলের হাদিসের সঙ্গে মিলাও কোরআন এবং হাদিসের সঙ্গে যারটা মিলবে তারটা মানতে হবে আমি এ কথা কখনোই বলি না যে মুফতি জসিম উদ্দিন রহমানি যা বলে সেটাই হক আমি পরিষ্কার বলি আমিও মানুষ আমার আগে যারা বলেছেন তারাও মানুষ নবী রসুলদেরকে আল্লাহ সুবহানাহু হেফাজত করেছেন সাহাবা সরাসরি আল্লাহর রসুল থেকে শিক্ষা গ্রহণ করেছেন এরপরে সকলেই ভুল করতে পারে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই মদিনার যিনি ইমাম ছিলেন পরিষ্কার জানিয়ে ইমাম উদার হিজরা পরিষ্কার করে দিয়েছেন সব মানুষ ভুল করতে পারে ইল্লা সাহিবু হাদাল কবর তবে এই কবরে যিনি শুয়ে আছেন তিনি ছাড়া তিনি ভুল করলেও আল্লাহ সুবহানাহু তাকে সংশোধন করে দিয়েছেন ওহির মাধ্যমে এজন্য পরিষ্কার মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু জানিয়ে দিয়েছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রসুল তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের কাছে ফেরত দাও যদি সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহকে বিশ্বাস করো আল্লাহ এটাও লাগিয়ে দিয়েছেন সুরায় নেসার উনষাট নম্বর আয়াত দেখবেন যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো আল্লাহর প্রতি ইমান এনে থাকো আট নাম্বার মমিন্না হয়ে থাকো সুরায় বাকার আট নাম্বার আয়াত অথবা একশো ছয় নাম্বার মমিন না হয়ে থাকো সুরা ইউসুফের একশো ছয় নাম্বার আর দেখে নেবেন কি আছে সেখানে এরকম যদি না হয়ে থাকো সত্যিকার মমিন হয়ে থাকো তাহলে আল্লাহ এবং আল্লাহর কাছে ফিরিয়ে দাও আল্লাহর রাসুলের কাছে ফিরিয়ে দাও কোরআনের সঙ্গে মিলাও হাদিসের সঙ্গে মিলাও আমাদের সমাজে বিভিন্ন তরিকা তৈরি করা হয়েছে এই কাজগুলোর মাধ্যমে কোরআন এবং হাদিসকে মাজাহাবের অনুগামী বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে পীরের অনুসারী বানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ রাসুলের হাদিস বললে তারা যাচাই করে পীর দিয়ে কোরআন এবং হাদিসের কথা বললে যাচাই করে মাঝহাবের কিতাব দিয়ে এটা মনে রাখতে হবে এমনি ভাবে নিজ মাঝহাব এবং ইমামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য যাবতীয় ইখতলাফি মাসাইলের ক্ষেত্রে নিজ মাঝহাবের দলিল প্রমাণকে বিশুদ্ধ ও নির্ভুল ও শক্তিশালী প্রমাণ করা এবং ভিন্ন মাঝহাবের দলিল প্রমাণকে অশুদ্ধ বা দুর্বল প্রমাণ করার চেষ্টা করা সেজন্য যদি কোনো বিশুদ্ধ দলিলকে বিকৃতি অথবা তথ্য গোপন করা অথবা অন্য কোনো খেয়ানতের প্রয়োজন হয় তাও তারা করতে রাজি তারা করে থাকে তবুও নিজের মাঝহাবকে নিজের মতকে নিজের দলকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতেই হবে কোরআন সন্ন্যার পরিবর্তে মাঝহাবকে হেদায়েত ও গুমরাহির মাপকাঠি সাব্যস্ত করে মাঝহাবি মতের বিরোধিতাকে গুমরাহি মনে করা যখনই কোনো ব্যক্তি বলে আমি কোরআন এবং হাদিসকে মানি বলে ও গুমরা হয়ে গেছে সে গুমরা হয়ে গেছে এই কথাগুলো প্রচার করে কারা আপনি শুনবেন আমার কথা যখনই বলবেন এদেশের একদল পীরের মুরিদ তারা বলে থাকে উনি ভালো আলম ছিলেন পরে গুমরা হয়ে গেছে এই গোমরাহিটা কি ওদেরকে জিজ্ঞেস করুন গুমরাহির একটাই কারণ যখনই কোরআন এবং সুন্নার পথে কথা বলা শুরু হয়েছে যখনই আল্লাহ এবং আল্লাহর রাসুলের পথে কথা বলা শুরু হয়েছে তখনই বোধ হয় গোমরা হওয়া শুরু হয়ে গেছে তার মানে হচ্ছে কারো সত্যের পথে থাকা আর গোমরা হওয়ার মাপ কাঠি হচ্ছে মাধাবে টিকে থাকা এমনি ভাবে শয়তান ইস্তাহওয়াজা আলাইহিম শৈতান শয়তান তাদের উপরে ভর করেছে চেপে বসেছে এই বিষয়গুলোকে প্রচার করার জন্য আমি বলে থাকি এই দেশের লোকদেরকে যখন সাক্ষাৎ হবে জিজ্ঞেস করলো আপনি কি বলবে আমি একজন হানাফি মুসলিম তার আর কোনো প্রশ্ন নেই আমি তিস্তি আমি কাদেরি আমি নকশাবন্দি তার আর কোনো প্রশ্ন নেই কিন্তু যখন আপনি বলবেন কোরআনের ভাষ্য অনুযায়ী অকাল ইন্নানি মিনাল মুসলিমিন বলো আমি একজন মুসলিম কোরআন বলছে হুয়া সাম্মা কুমুল মুসলিমিন তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমিন এই কথা অনুযায়ী আপনি যদি বলেন আমি একজন মুসলিম তাহলে এই ব্যক্তি মন ভরে না এসে প্রশ্ন করবে মুসলিম তো বুঝলাম কোন মুসলিম আপনি হানাফি বললে প্রশ্ন নেই মালিকি বললে প্রশ্ন নেই চিস্তি বললে আর কোনো প্রশ্ন নেই কাদেরি বললে প্রশ্ন নেই কিন্তু যখনই বলবেন আমি একজন মুসলিম তার পাল্টা প্রশ্ন বুঝলাম মুসলিম কোন মুসলিম আপনি তার মানে মুসলিম অপরিচিত মুসলিম কি সাদাকা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর রসুল সাল্লাম সত্যি বলেছেন বাদাল ইসলাম গরিবান ওসাইয়াউদ কামা বাদা গরিবান ফতুবালিল গুরাবা এমন একটা মুহূর্ত আসবে আমার উন্মতের সামনে ইসলাম যেরকম ভাবে প্রথমে অপরিচিত পথিকের ন্যায় যাত্রা শুরু করেছিল অপরিচিত মুসাফেরের ন্যায় যেমন আগমন করেছে আবার এক সময় ইসলাম সেরকম ভাবে অপরিচিত হয়ে যাবে আগন্তুকের মতো অপরিচিত হবে কেউ তাকে চিনবে না সেই সময়টাই এসে গেছে এখন ইসলামকে কেউ চিনে না এখন ইসলামকে কেউ চিনে না এখন পরিচয় চিনে মুসলিমদের মধ্যে কে হানাফি কে সাফি কে মালিকি কে চিস্তি কে কাদরি কে নকশাবন্দি কে মোজাদ্দিদি একজন মুসলিম এই পরিচয় দিলে যথেষ্ট না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইসলাম অপরিচিত আগন্তুকের মতোই হয়ে যাবে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই মুহূর্তে যারা ইসলামের উপর অটল থাকবে কোন দলীয় পরিচয় রাখবে না কোন দলের দিকে আহ্বান করবে না কোন দলের পাঁচটা গোলাম হবে না কোন দলের দিকে সে আহ্বান জানাবে না ওই মুহূর্তে যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে নিজের পরিচয় শুধু ইসলাম দিবে ইসলাম কি শক্তভাবে ধরে রাখবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন গোরাবা সেই সময় যারা অপরিচিত অবস্থায় থাকবে অপরিচিত মুসলিম থাকবে তাদের জন্য রয়েছে সুসংবাদ ভাইয়েরা আমার এমনি ভাবে রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের জীবনীকে মাক্ষী মাদানি ভাগ করে ফেলা শয়তান এক শ্রেণীর আলেমদের উপরে ভর করে আল্লাহর নবীর জীবনীকে মক্কি মাদানি ভাগ করে ফেলে আর মক্কি জীবনে মারামারি নেই যুদ্ধ নেই ওই হাদিসগুলো দিয়ে দলিল পেশ করে আমাদেরকে মনে রাখতে হবে এই লোকগুলো যদি সত্যিকার অর্থেই মুসলিম হয়ে থাকে তাদের কথা যদি সত্যি হয়ে থাকে আমি জিজ্ঞেস করতে চাই মাদানী যুগে মক্কি যুগে জুমার নামাজ কি ফরজ হয়েছিল মক্কি যুগে কি রমজানের সিয়াম ফরজ হয়েছিল ওই লোকগুলো তো মাদানী ইসলাম পালন করে তাহলে মাদানী ইসলামে মদিনার জীবনে কোরআনের যেই কয়টা আয়াত নাজিল হয়েছিল সেই কয়টাই ধরে রাখুন বাকিগুলো বর্জন করুন মদিনার আমল যুগে যেই সমস্ত বিধান নাজিল হয়েছিল সেইগুলো আমল করুন বাকিগুলো বর্জন করুন আপনারা কেন খামাকা জুমার দিনে মসলি ভিড় করেন আপনারা কেন খামাকা ঈদের দিনে মসলি ভিড় করেন মাঠে যান আপনাদের তো মক্কি জীবনের ইসলাম পালন করেন আর বাস্তব কথা হচ্ছে এই এরা মক্কি জীবন কেউ জানে না মক্কি মক্কি করে মক্কি জীবনে সাহাবায়ে যে কষ্ট করেছেন যেই ত্যাগ পেশ করেছেন মাদানী জীবনে তার প্রয়োজন হয় নাই মক্কি জীবনে বেলালকে নির্যাতন করা হয়েছে কোন প্রতিবাদ করা যায় নাই সুমাইয়াকে লজ্জাস্থানে আক্রমণ করে বর্ষাতে আঘাত করে শহীদ করে দেওয়া হয়েছে মুসলিমরা কিছুই বলতে পারে নাই মদিনার জীবনে আল্লাহ যুদ্ধ করার পারমিশন দিয়েছেন অস্ত্র আছে মারামারি করার পারমিশন দিয়েছেন মদিনার জীবনে কারো গায়ে হাত তুলতে পারে নাই তাহলে মদিনার জীবনটা কি কঠিন বেশি নামক কি জীবন কঠিন বেশি এরা মক্কি মক্কি করে মসজিদে এয়ার কন্ডিশন মসজিদে থাকবে আর মাঝে মধ্যে পিকনিকে যাবে আর বছর একটা বিশাল সম্মেলন করবে আর শেষে আখিরি মোনাজাত দিয়ে গোটা উম্মতকে জান্নাতে প্রবেশ করাই দিল এহুদি খ্রিস্টান নাস্তিক মোর্তাদ সবগুলো কি আখিরি মোনাজাত নামে ভিড় করতে থাকে আল্লাহর নবী কি হজের সময় কোন আখিরি মোনাজাত করেছিলেন বিদায় হজের সময় কোন আখিরি মোনাজাত হয়েছিল এমনি আমরাও মাঝে মধ্যে মোনাজাত করি আমি অবস্থানটা পরিষ্কার করছি মাঝে মধ্যে হাত তুলে দোয়া করা যায় আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম ইস্তেজকার সময় হাত তুলে দোয়া করেছেন নফল সালাতের পরে হাত তুলে দোয়া করা যায় একা একই মাঝে মধ্যে দোয়া করা যায় বা যদি একজনে দোয়া করছে তার সঙ্গে অন্যরাও করছে তাও করা যায় কিন্তু দিন তারিখ নির্ধারণ করে এবং একটা রসম রেওয়াজে পরিণত করে আখিরি মোনাজাত নাম দিয়ে নিয়মিত প্রতি বছর এইরকম মোনাজাত করা এটাকে আমি পরিষ্কার বেদাত মনে করি ইসলামের মধ্যে এই বেদাতি এবাদত তৈরি করার কোনো সুযোগ নেই অনেক লোক ওই দিনটাকে মনে করে বোধ হয় হজের মতো সব পাওয়া যায় আকিদা ছড়ানো হয়েছে আমি পরিষ্কার করছি মক্কা মদিনাতে মক্কাতে হজ করতে যাওয়া হয় আরাফাতের ময়দানে অবস্থান করা হয় আরাফা সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আল হজ্জু আল আরাফা আরাফার ময়দানে অবস্থান করাই হচ্ছে হজ আরাফার ময়দানে অবস্থান করা হজের ফরজ টঙ্গীর ময়দানে অবস্থান করা ফরজ না অজীব না সুন্নাত না এমনকি মুস্তাহাব না শরীয়তের কোনো বিধানের মধ্যেই পড়ে না এটা একটা সম্মেলন হতে পারে সেই সম্মেলন যদি দিন শিক্ষার জন্য হয় তাহলে আমরা এটাকে জায়েজ বলতে পারি কিন্তু এটাকে হজের সঙ্গে তুলনা করা হজের সঙ্গে চরম বেয়াদিবি ছাড়া কিছুই না হজকে কলঙ্কিত করা হজের সঙ্গে বেয়াদবি করা ছাড়া কিছুই না টঙ্গীর ময়দান অবস্থান করা সরিয়াতে কোনো বিধানের মধ্যে পড়ে না এটা একটা সম্মেলন এটাকে আমরা জায়েজও বলি না হারামও বলি না না জায়েজও বলি না মুবাহ কাজ এখন যদি দিন শিক্ষার জন্য হয় মানুষ কষ্ট করে দিন শিখতে যাওয়ার সুবিধা নেই বিভিন্ন লোক সম্মেলন করে আওয়ামী লীগ করে বিএনপি করে আরো লীগেরাও করে বিভিন্ন লীগ করে কিন্তু যদি এই শিক্ষার নামে মুসলিম জাতিকে ছয় উসুলের দিন শিক্ষা দেওয়া হয় মুসলিম জাতিকে দেহাতবিহীন ছয় উসুল শিক্ষা দেওয়া হয় তাহলে আমি বলবো এটাও একটা শয়তানের হামলা শয়তান ইস্তাহবাজা আলাইহিম শয়তান এদের উপর ভর করেছে ইসলামের ওই শব্দগুলো বাদ দাও যেগুলো কুফাররা পছন্দ করে না ইসলামের ওই পরিভাষা বাদ দাও যেটা ইহুদি খ্রিস্টান তোমাদের থেকে চায় না এহুদি খ্রিস্টান খেপে যাবে নাস্তিক মোরতাদ খেপে যাবে এই অংশ বাদ দাও এই যদি অবস্থা হয় তাহলে এই তালিম দ্বারা ইসলামের উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়েছে পরিষ্কার মনে রাখতে হবে ওনাদের হয়তো কেউ থাকবেন তিনি বলবেন যে ছয় উসুল তো এরকম না বলা হয় মোটামুটি এই ছয়টি আমল করিতে পারিলে ইসলামী জিন্দিগি চলা অতি সহজ হয়ে যায় আমি বলতে চাই এই ব্যাপারটা কে বলেছে আল্লাহর রাসুল কি এই কথা বলেছেন তিনি কি জানতেন না যে এই ছয়টা আমল করলে বাকিগুলো সহজ হয়ে যাবে এটা কি কোনো সাহাবা একরাম বলেছেন এটা কোনো ইমাম বলেছেন ইমা আবু হানিফা বলেছেন সাফি বলেছেন মালিক বলেছেন আউজাই বলেছেন ইমাম জুহরি বলেছেন ইমাম সাহাদ বলেছেন ইমাম আহমদ হাম্বল বলেছেন দুনিয়ার কোন ইমাম বলেন নাই যে ইমামদের নামে তোমরা ধুয়া তোলো যে ইমামদের কথা না মানলে বলো গোমরা হয়ে গেছে তোমরা তো সেই ইমামদের কোন দলিল পেশ করতে পারো না কোথার থেকে এগুলো এলো এই জন্য মনে রাখতে হবে পরিষ্কার মনে রাখতে হবে শয়তান যে বিষয়ে তার উপর হামলা করেছে রাত জানে লক্ষ কোটি মুসলিম থাকুক আপত্তি নেই কিন্তু কোন মুসলিমরা ওদের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে সেটা ওই মুসলিমরা যেই মুসলিমরা বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে মানুষকে উদ্বুদ্ধ করে এই জন্য তারা ফখর করে আমরা হয়তো আসমানের উপরের কথা বলি নইলে জমিনের নিচের কথা বলি আমি পরিষ্কার করে দিচ্ছি আল্লাহ সুবহানাহু নবী রাসুলদেরকে প্রেরণ করেছিলেন উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছেন লিউযহিরাহু আলা দ্বীন কুল্লিহি বিল হুদা ওয়া আলা কুল্লিহি আল্লাহ তাআলা প্রেরণ করেছেন দিন হক দিয়ে কোরআন এবং শূন্য দিয়ে কেন পাঠালেন লিউযহিরাহু আই লিয়াগলিবাহু এই দিনকে বিজয়ী করার করার জন্য আলা দিন কুল্লিহি পৃথিবীর যত মতবাদ যত জীবন ব্যবস্থা যত ধর্ম সব কিছুর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ সুবাহ নবী রসুলদেরকে দিনে হক এবং হুদা দিয়ে পাঠিয়েছেন বোঝা গেল দিনকে বিজয়ী করার জন্য কোথায় আসমানের উপরে না জমিনের নিচে তাহলে বোঝা গেল আল্লাহ সুবাহ হুকুম দিয়েছেন অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা দীনু কুল্লুহু লিল্লাহ তোমরা কাফেরদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত কেতাল করতে থাকো যুদ্ধ করতে থাকো যতক্ষণ পর্যন্ত সমস্ত কাফের শক্তি বাতিল শক্তি নিশ্চিহ্ন হয়ে না যায় এবং গোটা পৃথিবীতে আল্লাহর দিন বিজয়ী না হয় ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে দাও এই জেহাদকে এই যুদ্ধকে যারা অস্বীকার করে অথবা অবব্যাখ্যা করে ঘুরিয়ে দেয় তারা শয়তানের মিশনকেই বাস্তবায়ন করছে এটার উপরে একটা আলোচনা আসবে শয়তানের বড় একটা কর্মসূচি আছে নিরস্ত্রকরণ মুসলিম জাতিকে নিরস্ত্রকরণ কোরআনের দলিল আছে উপরে লেকচারটা হয়তো আমি মসজিদে দিব না এটা আলাদা রেকর্ড করে ইন্টারনেট ছেড়ে দেওয়া হবে ওখান থেকে নিয়ে নেবেন যাই হোক কারণ অনেক বিষয় আছে যে বিষয়গুলো ওখানে বিস্তারিত আলোচনা করতে এই অল্প সময় কাজ হবে না খুব অল্প সময়ের মধ্যে সেটা যাবে ইনশাআল্লাহ এটা একটা স্বতন্ত্র আলোচনা হবে শয়তানের বড় কর্মসূচি হচ্ছে মুসলিম জাতিকে নিরস্ত্রকরণ এই আলোচ্য বিষয়ের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ আপনারা সেটা শুনে নেবেন ইন্টারনেট থেকে ভাইয়েরা আমার আমি আলোচনা করছিলাম শয়তানের অস্ত্র আজকের আলোচনা শয়তানের হামলা গেছে আগে এখন হামলার অস্ত্রগুলো কি কি এমনি ভাবে শয়তানের হামলা আছে আল্লাহর নবীর জীবনীকে মক্কি মাদানি ভাগ করে দিয়ে তারপরে তারা দেখায় যে মক্কি জীবনে জেহাদ ছিল না মক্কি জীবনে আরো তো অনেক কিছু ছিল না সেগুলো কেন মানো এটা মনে রাখতে হবে আল্লাহর দিন পর্যায়ক্রমে ধীরে ধীরে নাজিল হয়েছে তেইশ বছরের নবুয়াতের জীবনীতে কোরআন পূর্ণতা লাভ করেছে এরপরে আল্লাহ সুবাহ তার রাসুল সালামের উপরে কোরআনের সর্বশেষ আয়াত নাজিল করে দিয়ে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আজকে আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি আকমালতু লাকুম দীনাকুম তোমাদের উদ্দেশ্যে আমি আমার দ্বীনকে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি এবং তোমাদের উপরে আমার নিয়ামত অহির নিয়ামতকে সমাপ্ত করে দিয়েছি লাকুমুল ইসলাম দিনা এবং তোমাদের জন্য দিন হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে আইন বিধান হিসাবে তোমাদের জন্য ইসলামকেই মনোনীত করেছি পূর্ণ হয়ে গেছে ইসলাম পূর্ণ হয়ে গেছে এখন যারা এই পূর্ণ ইসলামকে মানবে তারা পূর্ণ মুসলিম আর যারা মক্কি মদনী ভাগ করে মক্কির জীবনে থাকবে তারা মক্কি মুসলিম তারা পূর্ণ মুসলিম হতে পারে না আমরা কি মক্কি মুসলিম হব না পূর্ণ মুসলিম হব আল্লাহ তারা সেটাও বলে দিয়েছেন হে ইমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে ভাবে মক্কি জীবনে প্রবেশ করবা মদানি বাদ দিবা এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই তোমার মরার পরে প্রশ্ন আসবে আমার দিন উকা তোমার দিন কি ছিল উত্তর দিবা আমি মক্কি মুসলিম দিন আল ইসলাম আল মক্কি আমার ইসলাম ছিল মক্কি ইসলাম না পুরনো ইসলাম যদি মরার পরে নিজের পরিচয় মুসলিম দিতে চাও তাহলে আল্লাহ রসুল সাল্লাম যে পূর্ণ ইসলাম রেখে গেছেন যে ইসলামে কেতাল আছে জেহাদ আছে যুদ্ধ আছে যে ইসলামকে কোন ছয় উসুলের মধ্যে সীমাবদ্ধ করেন নাই যে ইসলামকে মক্কি মদানি ভাগ করেন নাই সেই পূর্ণ ইসলাম কি আপনাকে বাস্তবায়ন করতে হবে ভাইরা আমার এরপরে শয়তানের হামলা শয়তানের হামলা আরেকটা আছে একদামি জেহাদকে অস্বীকার করা যে ঠিক আছে যুদ্ধ আছে অস্বীকার করতে পারে না এর আরেক গ্রুপ এদের উপর হামলা করেছে বা এরা শয়তানের রূপ ধরে হামলা করেছে যে ইসলামের জেহাদ আছে কেউ যদি হামলা করে তাহলে ঠেকাবার জন্য প্রতিরক্ষামূলক আক্রমণাত্মক জেহাদ করা যায় নেই আমি বিস্তারিত আলোচনা করছি না আজকে এই বিষয়গুলো নিয়ে শুধু ইঙ্গিত দিচ্ছি শয়তান কেমনে হামলা করে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম জীবনের বহু যুদ্ধ করেছেন নিজে অগ্রগামী হয়ে হামলা করেছেন বদরের যুদ্ধ গেছিলেন আবু সুফিয়ানরাকে হামলা করেছিল না নিজের অগ্রসর হয়ে গেছিলেন ইসলামের ইতিহাসগুলো পড়বেন সিরাতের কিতাব এই তো সামনে রবিউল আব্বাল মাহিনা আল্লাহ রসুল সাল্লামের জন্মের মাস এই মাস আসলে দেখবেন কত মিথ্যা কাহিনী আল্লাহর নবীর নামে তৈরি করা হয় আপনারা আর রাহিকুল মাকতুম নামে একটা সিরাতের কিতাব আছে আল্লাহর নবীর জীবনের উপরে আর রাহিকুল মাকতুম সিরাতের উপরে সংক্ষিপ্ত আকারে এর চেয়ে ভালো বাংলা বই পাওয়া যায় না আপনারা এটা পড়তে পারেন এখান থেকে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের এই যুদ্ধের জীবনগুলো আল্লাহর রাসুলের চরিত্রগুলো আমি আমার একটা পত্রিকা বের করছি ইনশাল্লাহ এই মাসে বের হয়ে যাবে হয়তো আত্মিবিয়ান তিবিয়ান মানে হচ্ছে স্পষ্ট দলিল কোরআনে বলা আছে তিবিয়ান লিকুল্লি সাই কোরআনকে আল্লাহ সুবাহান তারা সবকিছুর সুস্পষ্ট বর্ণনাকে হিসেবে নাজিল করেছেন এই চিন্তা ভাবনা করে আত্মিবিয়ান নামে একটা পত্রিকা আমরা বের করার কাজ করছি এবং অনেকটা শেষ হয়েই গেছে এই জুমাতেই দেওয়ার ইচ্ছে ছিল হয়তো আগামী জুমায় পেয়ে যাবেন এখানেও আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের জীবনের কিছু অংশ তুলে ধরা হয়েছে সাল্লাহ দেখবেন সেখানে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে আল্লাহ রসুলের গোটা জীবনীকে আল্লাহর রাসুলের আকৃতি কেমন ছিল এটাতে দেওয়া হয়েছে যে ছবি আঁকা যায় না এরপরে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম আদর্শ রাখাল থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত কিভাবে তিনি আদর্শ এটা সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে আপনারা এই জন্য সিরাতের কিতাবগুলো পড়বেন আল্লাহর নবীর জীবনীকে ভাগ করা যাবে না মক্কি মদানি ভাগ করে মক্কি মুসলিম হওয়া যাবে না আল্লাহ সুবহানাহু কোরআনকে পূর্ণতা দান করেছেন কেয়ামত পর্যন্ত পূর্ণ স্থানকে অনুসরণ করতে হবে যারা কিছু অংশ বাদ দিবে কিছু অংশ পালন করবে তাদের সম্পর্কে কোরআনে বিশাল আয়াত আছে অনেকগুলো বিধান আছে আমি আর আজকে সেদিক যাচ্ছি না একদামই জেহাদ অস্বীকার করা এ হচ্ছে ধর্মীয় বিষয় আরো আছে গণতন্ত্রকে ইসলামাইজেশন করা দিন কায়েম করতে হলে গণতন্ত্রের বিকল্প নেই অথচ গণতন্ত্র একটা কুফুরি মতবাদ কোরআনে পরিষ্কার বলা হয়েছে ওয়াইং তোতে আকসার আমান আর্থ হে নবী আপনি যদি এই বিশ্বের এই পৃথিবীতে যারা বসবাস করছে এদের সংখ্যা গরিষ্ঠ অধিকাংশ লোকের মতের অনুসরণ করেন আনুগত্য করেন তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরা করে ফেলবে ভ্রষ্ট করে ফেলবে আপনাকে তারা বিপদগামী করে ফেলবে ভাবে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে আল্লাহ তারা বলেছেন বেশিরভাগ মানুষেরা সন্দেহ সংশয় এবং ধারণার অনুসরণ করে কোরআনের সুরা নামের একশো ষোলো নম্বর আল্লাহ বলছেন এজন্য ওয়াইন তোতে আকসারা মানসিল আর্থ হে নবী আপনি যদি এই পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ করেন ইউদিল্লু তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গুমরা করে ফেলবে পথভ্রষ্ট করে ফেলবে কারণ কি তাদের বেশিরভাগ লোকেরা ধারণার অনুসরণ করে বেশিরভাগ লোকেরা অনুমান করে কাজ করে কথা বলে সুরা নামের একশো ষোলো নম্বর আয়াত এমনি ভাবে আল্লাহ সুবাহ সুরা ইউনুসের দশ নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন ওমা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা জান্না বেশিরভাগ মানুষেরা ধারণার অনুসরণ করে ধারণার আনুগত্য করে অথচ মিনাল হককে আ ধারণা এই রকম কল্পনা ধারণা কল্পনা প্রসূতে এলেন এটা হকের ব্যাপারে কোনো উপকারে আসে না সোরা এই অনুসের ছত্রিশ নম্বর আয়াত সুতরাং মনে রাখতে হবে আল্লাহ কোরআনে আমাদেরকে যেমন নসিহাত করেছেন আমাদেরকে বলেছেন তোমরা সংখ্যাগরিষ্ঠদের মতের আনুগত্য করবে না এমনি ভাবে জনগণকে বলেছেন সৌরায় হুজরাত উনপঞ্চাশ নম্বর সূরার সাত নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ জেনে রাখো তোমাদের মধ্যে রয়েছেন আল্লাহর রাসূল লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরে তিনি যদি বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের মতের আনুগত্য করেন তোমরা সংখ্যাগরিষ্ঠ লোকেরা যে মত দাও সেই মতের আনুগত্য করেন লানিত্যুম তোমাদেরই কষ্ট হয়ে যাবে তোমাদের কষ্ট হবে এইভাবে আল্লাহ সুবাহ কোরআনের অসংখ্য আয়াতে বলেছেন আকসারুহুম লা ইউমিনুন সূরা বাকারা 1 নম্বর আয়াত আকসারুহুম লা ইয়ালামুন আমের সাতত্রিশ নম্বর আয়াত আকসারুহুম ইয়াজহালুন আনামের 111 নম্বর আয়াত ওয়ালা হুম আকসারুহুম শাকিরিন আরাফের সতেরো নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে ওয়াইন ওয়াজাদনা আকসারুহুম লাফাসিকিন বেশিরভাগ লোক পেয়েছি ফাসিক একশো দুই নম্বর আয়াত বেশিরভাগ লোকদেরকে পেয়েছি জাহেল মূর্খ একশো এগারো নম্বর আয়াত আনামের বেশিরভাগ লোকেরা অজ্ঞ আনামের সাতত্রিশ নম্বর আয়াত বেশিরভাগ লোক বেইমান সুরা বাকার একশো একশো নম্বর আয়াত এরপর আল্লাহ তালা বলছেন বেশিরভাগ লোক ইমান আনা সত্য মুশরেক সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াত বেশিরভাগ লোকেরা তুমি কি মনে করো বেশিরভাগ লোকেরা বুঝে শুনে না ইলহুম ইল্লা কালান আম ওরা তো পশুর মতো বালহুম আদল্লু সাবিলা বরং পশুর চেয়েও পথভ্রষ্ট ফোরকানের চৌচল্লিশ নম্বর আয়াত এইভাবে বেশিরভাগ লোকদেরকে আল্লাহ সুবাহানা হুয়া তাআলা সবসময় বিরুদ্ধি বলেছেন পক্ষান্তরে হকের পক্ষে অল্প লোক থাকে তা বলেছেন কোরআন সুরা বাকারার তেরাশি নম্বর আল্লাহ বলছেন সোম্মা তাওয়াল্লাইতুম বিভিন্ন বিধান দিয়েছেন আল্লাহ তারা বলছেন ওয়াইদ আখাজ নামি ইসাক কাবানি ইসরাইলা আমি বানি ইসরাইলদের থেকে অঙ্গীকার নিয়েছি লা তা'বুদুনা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না অবিল ওয়ালিদাইন ইহসানা পিতামাতার সাথে সৌজন্যমূলক আচরণ করবে অজিল কোরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আত্মীয় স্বজন এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে ওয়াকুলু লিন্নাসি হুসনা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে ওয়াকিমুস সালাত সালাত কায়েম করবে ওয়াতুজ যাকাত যাকাত আদায় করবে সুম্মা তাওয়াল্লাইতুম তোমরা এরপরে পীঠ প্রদর্শন করে পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে গেছো ইল্লা কালিলাম মিনকুম তবে তোমাদের অল্প সংখ্যক লোকেরা তারা পিঠ ফিরিয়ে যায় না তারা আনুগত্য করেছে অল্প সংখ্যক না বেশি সংখ্যক সোরা বাকারার তিরাশি নাম্বার আয়াত অল্প সংখ্যক এমনি করে শুনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 46 নাম্বার আয়াতে বলেছেন ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম আল্লাহু আলিমুম বিজ্জালিমিন যখন তাদের উপরে কেতাল ফরজ করা হয়েছে কেতাল ফরজ করা হলো তাওয়াল্লাও সব পিঠ প্রদর্শন করে পালিয়ে গেল ভেগে গেল তারা বলল না না যুদ্ধ বিগ্রহের মধ্যে আমরা নেই আল্লাহ বলছেন ফালাম্মা কুতিবা আলাই কুমুল আলাই হিমুল কেতালু যখন তাদের উপরে কেতাল ফরজ করা হয়েছিল তাওয়াল্লাও সবগুলো পালিয়ে গেছে ইল্লা কালিরা মিনহুম তবে তাদের অল্প সংখ্যক লোকেরাই টিকে রয়েছিল এমনি ভাবে সুরায় নেসার ছেচল্লিশ মধ্যে বলা হয়েছে ফালা ইউমিনুনা ইল্লা কালিলা কিছু ইমান আনে নাই বেশিরভাগ লোকেরা ইমান আনে নাই তবে অল্প সংখ্যক লোকেরা ইমান এনেছে এমনি ভাবে সুরায় নেসার তিরাশি নম্বর বলা হয়েছে ওলা উলা ফাবুল্লাহ আলাইকুম রাহমাতুহু লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা কালিলা যদি তোমাদের উপরে আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত না থাকতো লাত্তাবা তুমি শৈতন তোমরা শয়তানের আনুগত্য করতে ইল্লা কালিলান তবে অল্প সংখ্যক মানুষ যারা শয়তানের আনুগত্য করতে না কত মানুষ অল্প সংখ্যক মানুষ এমনি ভাবে সুরায় হুদের চল্লিশ নম্বরে বলা হয়েছে ওমা আমানা মাহু ইল্লা কলিল আগের যুগের নবী আলোচক বলেছেন যে তার সাথে অল্প লোকেরাই মাত্র ইমান এনেছিল এইভাবে আল্লাহ সুবাহ বলে দিয়েছেন যুগে যুগে সত্যের পথে লোক থাকবে অল্প বেশি না সুতরাং বেশি লোক কোন দিকে লক্ষ লক্ষ মানুষ কোন দিকে এইটা দিয়ে হকের যাচাই করা যায় না বরং এটা দিয়ে যে বাতিল তার যাচাই করা যায় কোরআনের মাপকাঠি অনুযায়ী যখন দেখবেন কোন জায়গায় লোক বেশি সংখ্যাগরিষ্ঠ লোক ঝুঁকে পড়ছে সব লোকের কাছে প্রিয় হারদেল আজিজ সবার কাছে পপুলার বুঝতে হবে এটা হকের মাপকাঠি না এটা বাতিলের মাপকাঠি এগুলো হচ্ছে যে বিষয়টা আলোচনা হচ্ছিল শয়তানের হাতিয়ার শয়তানের হামলার অস্ত্র এক হচ্ছে এই জাতীয় যাদক শ্রেণীর লোকেরা ধর্মীয় লোকেরা আর দ্বিতীয় বিষয় হচ্ছে পার্থিব কিছু বিষয় শয়তানের হামলার অস্ত্র হয় এর মধ্যে এক নম্বরে আছে মদ এবং জুয়া কোরআনের সুরা মায়দার পাঁচ নম্বর সুরার নয় নাম্বার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন হে ঈমানদারগণ যারা ঈমানের দাবি করছো জেনে রাখো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু নিশ্চয় মদ এবং জুয়া ওয়াল আংসাবু এবং নুসুব মানে মূর্তির বেদি স্থাপন করা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে মূর্তি সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মূর্তি স্থাপন করা এরকম ভাবে বিশেষ প্রকারের লটারি রিজসুন এগুলো নাপাক খারাপ কাজ মিন সেই শৈতন শয়তানের কাজ কার কাজ এগুলো বোঝা গেল এগুলো যারা তৈরি করে তারা কি শয়তান তানি বুহু আল্লাহ তালা বলছেন ফাজেতানি বুহু তোমরা এগুলোর থেকে এই যে নাভ করো নিরাপদ দূরে থাকো এই যে নাভ বলা হয় টেরাকের পিছনে লেখা থাকে দুইশো পদ দূরে দুইশো হাত দূরে থাকুন দুইশো গজ দূরে থাকুন এরকম ভাবে নিরাপদ দূরে থাকার নাম হচ্ছে কি এই যে নাভ আল্লাহ তালা বলছেন ফাজেতানি বুহু তোমরা এদের থেকে নিরাপদ দূরে থাকো তুফলে হন তাহলেই তোমরা সফল কাম হবে সুরায় মায়দার নব্বই নম্বর আয়াত এরপরে বিষয়টা আরো স্পষ্ট করা হয়েছে সুরায় মায়েদার পাঁচ নাম্বার সুরার একানব্বই নাম্বার আছে পরের একটায় إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر জেনে রাখো নিশ্চয়ই শয়তান তোমাদের মধ্যে শত্রুতা এবং ঘৃণা সৃষ্টি করতে চায় মদ এবং জুয়ার মাধ্যমে কিসের মাধ্যমে মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরে ঝগড়া সৃষ্টি করে দেওয়া মারামারি সৃষ্টি করে দেওয়া যুদ্ধ লাগিয়ে দেওয়া ঘৃণা সৃষ্টি করে দেওয়া ওয়া সুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত এবং তোমাদেরকে বিরত রাখতে চায় আল্লাহর জিকির থেকে সালাদ থেকে কিসের থেকে সালাদ থেকে আল্লাহ তারা বলছেন ফাহাল আনতুম মুনতাহুন তোমরা কি বিরত থাকবে কি বলছেন আমাদেরকে এনতাহাই না ইয়া রব্বানা হ্যাঁ আমরা অবশ্যই বিরত হইলাম সাহাবাগ্রাম তাই করেছিলেন আল্লাহ সুবাহান যখন এই আয়াত নাজিল করলেন যার হাতে মেয়াদের পেয়ারা ছিল ভেঙে দিলেন যার ঘরে মেয়াদের পেয়ারা ছিল সব ফেলে দিলেন মদিনার গলিতে গলিতে বৃষ্টির পানির যেমন স্রোত বয়ে যায় মদের স্রোত বয়ে গেছিল সঙ্গে সঙ্গে আমল হয়ে গেল সুতরাং মুসলিম জাতির মধ্যে ধ্বংস আনার জন্য শয়তানের যে অস্ত্র তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু অস্ত্র হচ্ছে কি মদ এবং জুয়া দ্বিতীয় নাম্বার অস্ত্র নারী এক শ্রেণীর নারী মা বোনরা কষ্ট পাবেন না আমাদের বোনদেরকে আমি বলছি না যারা কষ্ট করে এই মসজিদ পর্যন্ত আসেন নিশ্চয়ই তারা এই আয়াতের অন্তর্ভুক্ত না কিন্তু শয়তানের হামলার আর একটা বড় অস্ত্র হচ্ছে এক শ্রেণীর নারী উলঙ্গ বেহায়াপনা আপনারা জেনেছেন এখন ভারতের হিন্দুরাও দাবি তুলেছে মেয়েদেরকে পর্দা করতে হবে দেখেন না পত্রিকায় যেই নারীকে বাসের ভিতরে ধর্ষণ করলো গোটা দুনিয়া তোল পার হলো ওই লোকগুলো এখন বলতে শুরু করেছে ওই নারীর লেবাস পোশাক ছিল যৌন উত্তেজক যে কারণে যুবকগুলো সেই জন্য পাগল হয়ে গেছে এবং ওই কাজ করেছে বুঝে গেল কোরআনের কথাই সত্য কোরআন বলেছে يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين أن يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে এবং সমস্ত মমিনদের মেয়েদেরকে বলুন তারা যেন নিজের উপরে জেলবাব ঝুলিয়ে দেয় পর্দা ঝুলিয়ে দেয় এতে করে ওদেরকে কেউ দেখবে না চিনবে না এবং তাদেরকে উত্তক্ত করবে না বোঝা গেল মানুষকে সত্যিকার অর্থে কোরআনের কাছে ঝুঁকে যেতে হবে এখন হিন্দুরা পর্যন্ত বুঝতে পেরেছে এই পর্দার বিধান কায়েম না করলে পরে মেয়েদেরকে আরো এরকম নির্যাতনের শিকার হতে হবে সুতরাং যেই সমস্ত মেয়েরা এটা এখানেই না ইন্ডিয়ার কথা না আপনারা যখন দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় একবার বাঁধনকে দর্শন করলো কি করলো বিবস্ত্র করেছিল সেখানেও একই কাহিনী এসেছিল লোকেরা সেখানে বিবৃতি দিল যে ওই মেয়েটা বিবস কি ছিল অর্ধুলাঙ্গ ছিল তার পোশাক পরিচ্ছদ এমন ভাবে ছিল যৌন উত্তেজক ছিল যে কারণে সে ওটা শিকার হয়েছিল এজন্য মনে রাখতে হবে এই শ্রেণীর নারী এদের উপরে ভর করে শয়তান কে ভর করে শয়তান ভর করে এজন্য আল্লাহ তাআলা সুরায় আল হাজাব এই সুরা তেইশ নম্বর সুরার বত্রিশ এবং তেত্রিশ নম্বর বলছেন হে নবীর স্ত্রীগণ তোমরা অন্যান্য মেয়েদের মতো নও ইনি যদি তোমরা আল্লাহকে ভয় করো ফালা তাখদানা বিল কওলে খবরদার তোমরা কথার মধ্যে পরপুরুষের সঙ্গে একেবারে বিনয়ের সুরে মিষ্টি চুরি কথা বলো না বিনয়ের সুরে নম্র সুরে মিষ্টি সুরে তোমরা পর পুরুষের সঙ্গে কথা বলো না ফালা তাকবানা বিল কওলে তাহলে অসুবিধা হবে কি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন যার অন্তরে যে সমস্ত পুরুষের অন্তরে রোগ আছে রোগ মুনাফিকি রোগ শয়তানের রোগ যাদের মধ্যে শয়তান আছে ওই লোকগুলো তোমার আশাবাদী হবে তোমাকে এনে সে ভাবতে শুরু করবে তোমাকে এনে সে আশার জাল বুনতে শুরু করবে কোরআন বলছে মাল লোভ করবে লালসা করবে আশা করবে মারত আল্লাহ তারা বলছেন তবে এর মানে এই নয় যে তুমি কর্কশ ব্যবহার করো অকুল না কলাম মারুফা ভালো কথা বলো অসুবিধা নেই কিন্তু তোমার সুর সুন্দর করে পুরুষকে আকৃষ্ট করার জন্য নরম সুরে পর পুরুষের সঙ্গে কথা বলা আল্লাহর কোরআনে নিষেধ করা হয়েছে এরপরে আল্লাহ তারা বলছেন অকার নাফি বুয়ুতে কুন্না তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা খবরদার সে জাহিলি যুগের নারীদের মতো প্রথম যুগের নারীদের মতো তোমরা বেহায় আপনার দিকে ফিরে যাবে না প্রকাশ্য তোমরা বের হবে না ওয়াকিন্না সালাতা তোমরা সালাত কায়েম করবে ওয়াতিনা তোমরা জাকাত আদায় করবে ওয়াতেন আল্লাহ রাসুলা আল্লাহ এবং আল্লাহ রাসুল আনুগত্য করবে এরপরে আল্লাহ তারা বলছেন ইন্নামা ইউরিদুল্লাহ লিউযহিবা আনকুমুর রিজসা আল্লাহ তারা চান তোমাদের থেকে শয়তানের এই গান্দা এবং নাপাক জিনিসকে দূর করতে আহালাল বাই হে নবীর পরিবার অয়ু তহেরাকুম ততহিরা এবং তোমাদেরকে উত্তম রূপে পবিত্র করতে চান বোঝা গেল এই বিধান মানলে পরে মেয়ে লোকরা পবিত্র থাকতে পারবে নইলে অপবিত্র হওয়ার সম্ভাবনা আছে সুরা আহজাবের বাইশ এবং তেইশ নম্বর আজ বিস্তারিত পড়বেন এমনি ভাবে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নার দুনিয়া হলুয়াতুন খদরাতুন জেনে রাখো দুনিয়া সুন্দর এবং শ্যামল হলুয়াতুন সুমিষ্ট খদরাতুন হ্যাঁ, শ্যামল এটা মরাকৃষ্ট করে আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীর খেলাফত দান করবেন তোমাদেরকে মালিকানা দিবেন নেতৃত্ব দিবেন কাইফাতা আমলুন আল্লাহ তারা দেখবেন তোমরা কেমন আমল করো এরপরে বলছেন ফাত্তাকুদ্দুনিয়া তোমরা দুনিয়াকে বেঁচে চলো ভয় করো আর মেয়ে লোকদেরকে ভয় করো দুনিয়া এবং মেয়ে লোক দুটো কথা উল্লেখ করা হয়েছে এরপরে বলছেন ফাইন্না আব্বালা ফিতনাতে বানি ইসরাইলা কানাত ফিন্নিসা জেনে রাখো বানি ইসরাইলের প্রথম ফিতনা ছিল মেয়ে লোকদের মধ্যে মেয়ে লোকদের মাধ্যমে বনি ইসরায়েলের পতন শুরু হয় অনেক লম্বা ঘটনা মুসা আলাইহিসালামের বিরুদ্ধে একদল লোক যুদ্ধ করতে যাবে ওদের মধ্যে একজন পীরসাদ ছিল বলে আম বাউর লোকেরা ধারণা করত উনি দোয়া করলে সব কবুল হয়ে যায় লোকেরা গেল তার কাছে হুজুর একটু দোয়া করুন যেন মুসার বাহিনী পরাজিত হয় উনি বললেন নবীর বিরুদ্ধে দোয়া করলে কাজ হবে না এবারে তো জানেন হাদিয়া তো নিয়ে পিসাবরা কাজ হয়ে যায় হাদিয়া তো বা নিয়ে গেছে ওই পীরের কাছে পীর এবারে নবীর বিরুদ্ধে দোয়া করার জন্য আগে তো দোয়া যে কোনো করা যায় এখন তো পুরো দুনিয়া আমাদের জন্য মসজিদ আগের যুগে দোয়া করার জন্য ওদের নির্দিষ্ট বাদবখানা যেতে হতো ওইখানে রওনা করতে পারি তার গোড়ার পা ডেবে গেছে বুঝতে পেরেছে নবীর বিরুদ্ধে দোয়া করতে যাওয়ার আর সুযোগ আবার হবে না এখন শয়তানি শিখিয়ে দে লোকদেরকে শিখাই দিল তোমাদের সুন্দরী যুবতী নারীদেরকে মুসার বাহিনীর তাবুর আশপাশে ছড়িয়ে দাও কেউ বাদাম বিক্রি করবে কেউ খেলনা বিক্রি করবে আর যদি মুসার সৈনিকদের মধ্যে কেউ ওদের সাথে অবকর্ম করতে চায় তাহলে যেন সহজে রাজি হয়ে যায় যদি মুসার বাহিনীর কোন একজন অপকর্মে লিপ্ত হয় তাহলে মনে রাখবে তোমাদের বাহিনী বিজয় হবে এই শয়তানি বুদ্ধি শিখিয়ে দিল এবং তাই হলো মৌসার বাহিনীর একজন লোক এই অপকর্মে জড়িয়ে পড়ল আল্লাহ সুবাহান সেখানে মুসার বাহিনীকে পরাজিত করে দিলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এটার দিকে ইঙ্গিত করেছেন ফাইন্না আব্বালা ফিতনাতে বানি ইসরাইল কানাত ফিন্নিসা বানি ইসরাইলের প্রথম পরীক্ষা প্রথম বিপর্যয় শুরু হয়েছে নারীর মাধ্যমে এই হাদিসটা আছে সহি মুসলিমের সাত হাজার একশো চব্বিশ সুনানের তিরমিজির দুই হাজার একশো একানব্বই এবনে মাজার চার হাজার নম্বর হাদিস মোস্তাদে আহমদের এগারো হাজার একশো তেতাল্লিশ নম্বর হাদিস সহি হাদিস পরিষ্কার বলা হয়েছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন্নিসা দুনিয়াকে ভয় করে এবং মেয়ে লোকদেরকে ভয় করো কেননা বনি ইসরায়েলের প্রথম ফেতনা শুরু হয়েছিল কাদের মাধ্যমে এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন অরিতু আন্নারা আমাকে জাহান্নাম দেখানো হয়েছে ফাইদা আকসারু আহলিহা আন্নিসাউ আমি দেখলাম এই জাহান্নামের বেশিরভাগ বাসিন্দা হচ্ছে মহিলা বেশিরভাগ বাসিন্দা কারা জাহান্নামের বেশিরভাগ অধিবাসী মহিলা কেন আল্লাহর রাসূল সাল্লাম বলছেন এক না তারা কুফুরি করে সাহাবা একরাম প্রশ্ন করতে ভুল করলেন না বললেন ইয়াকফুরনা বিল্লাহি ইয়া রাসুল আল্লাহ তারা কি আল্লাহর সঙ্গে কুফুরি করে আল্লাহ রসুল আল্লাহর সঙ্গে কথা না ইয়াকফুরনাল আশিরা ইহসানা তারা তার সবচেয়ে নিকট প্রতিবেশী মানে স্বামী আপনজনদের সাথে কুফুরি করে এবং ওয়াকফুরনাল ইহসানা এবং তারা এহসান এবং দয়ার কুফুরি করে অকৃতজ্ঞতা করে এরপর ব্যাখ্যা দিয়েছেন লাউ আহসান তাইলা এহদাহুন্না আদাহরা তুমি যদি তাদের এক একজন নারীকে এক যুগ ধরে উপকার করো দয়া করো ভালো ব্যবহার করো সুম্মারত মিনকা সেই আ এরপরে তোমার থেকে সামান্য কোনো ত্রুটি বিচ্ছুটি দেখে আলাত সঙ্গে সঙ্গে বলে উঠবে মা রয় তো মিনকা খয়রান কত্তু এই লোকটার কাছে সে কোনো একদিন কিছু ভালো দেখি নাই আর যদি বরিশালের মেয়া বলবে কি এই হারামদাদার কাছে সে একদিন ভালো একটা লোক খাইতে পারি নাই একটা ভালো কাপড় পড়তে পারি নাই সব ভুলে গেছে আমি এবার বরিশালের লোক সেজন্য বলছি বরিশালের মেয়েরা কষ্ট পাবেন না যাই বলছিলাম যে বিষয়টা এটা হাদিসের কথা আমার কথা না আমি আমার মা বোনদেরকে বলবো এই হাদিসগুলো শোনানোর উদ্দেশ্যই নয় যে আমরা মেয়েদের পক্ষে বলছি বিপক্ষে বলছি না আল্লাহর নবীর হাদিস শোনাচ্ছি যাতে করে এই চরিত্র আমাদের মধ্যে না থাকে এটা বোখারির হাদিস সহি বোখারির কয়েক জায়গায় আছে এক জায়গায় না সহি বোখারির উনত্রিশ নম্বর হাদিস সহি বোখারির এক হাজার বান্ন নম্বর হাদিস সহি বোখারির পাঁচ হাজার একশো সাতানব্বই নম্বর হাদিস সহি মুসলিমের দুই হাজার একশো সাতচল্লিশ নম্বর হাদিস সুনেন নাসাইর এক হাজার চারশো বিরানব্বই নম্বর হাদিস পরিষ্কার বলা হয়েছে লাউ আহসান্তা ইলা ইহদাহুন্না আদ-দাহরা ওদের এক একটা মহিলাকে যদি তুমি এক যুগ পর্যন্ত উপকার করে হেসান করো দয়া করো ভালো খাবার দাও ভালো খাবার দাও তুম্মা রাত মিনকা শাইআ অতবার তোমার থেকে সামান্য কোনো কিছু দেখে বিচ্ছুতি দেখে সঙ্গে সঙ্গে বলবে মা রয় তুমিনকা খয়রান কত্তু তোমার ঘরে সে কখনো ভালো কিছু পাই নাই এই জন্য মনে রাখতে হবে এই চরিত্র আমাদের বর্জন করতে হবে আল্লাহ রাসুল সাল্লাম এটা বলে দিয়েছেন তবে আমাদের যে মা বোনরা কষ্ট করে এখানে আসে তাদের কথা কোরআনে বলা আছে কোরআনে মহিলাদের প্রশংসাও করেছে এই জন্য খবরদার ইসলাম নারীদেরকে যত মর্যাদা এবং যত বড় স্থান দিয়েছে ভালো নারীদেরকে পৃথিবীর কোন ধর্ম পৃথিবীর কোন নেতা পৃথিবীর কোন আদর্শ এটা দিতে পারে নাই কোরআনে আল্লাহ সুবাহ বলছেন ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া উদাহরণ দিয়েছেন দুই প্রকারের নারী এক প্রকার নারী খারাপ আর এক প্রকার নারী ভালো খারাপ নারীদের দৃষ্টান্ত দিয়েছেন নুহু আলাইহিস সালামের স্ত্রী এবং লুত আলাইহিস সালামের স্ত্রী দুইজন নবী এই দুই নবীর স্ত্রী খারাপ ছিল আল্লাহ তারা বলছেন বরাবল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত আল্লাহ তাআলা কাফেরদের জন্য উদাহরণ সেট করছেন দৃষ্টান্ত পেশ করছেন নূহের স্ত্রী এবং লুতের স্ত্রীকে কানাতা তাহতা আবদাইনে মিন ইবাদিনা সলিহাইনে তারা আমার দুইজন ন্যাক বান্দার স্ত্রী ছিল দুইজন ন্যাক বান্দার অধীনে ছিল সালেহাইনে ফাকানাতা হুমা তারা সেই নবীর খেয়ানত করেছে ফালাম ইউগনি আনহুমা মিন আল্লাহ শাইআ যেহেতু তারা খেয়ানত করেছে এই কারণে এই নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তাদের কোনো উপকার আসবে না অকিলা আদখুলান নারা মা দাখিরিন আল্লাহ তারা বলছেন যে তাদেরকে বলা হয়েছে তোমরা জাহান্নামে প্রবেশকারীদের সঙ্গে জাহান্নামে প্রবেশ করে যাও অপরদিকে আল্লাহ তাআলা মমিন মহিলাদেরকে ভুলেন নাই তিনি উদাহরণ শেষ করছেন আমি আমার মা বোনদেরকে বলবো আপনারা কার মতো হবেন কোরআন বলছে অদরাবল্লাহু মাসালাল আমানু মুরাতা ফিরাউনা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মহিলাদের জন্য উদাহরণ সেট করছেন দৃষ্টান্ত পেশ করছেন ইমরাতা ফিরাউন ফেরাউনের স্ত্রীকে ইজ ক্বালাত যখন ফেরাউনের স্ত্রী বলেছিল রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ হে আল্লাহ হে আমার রব ইবনিলি আমার জন্য তৈরি করো করো এন্দাকা তোমার কাছে বাইতানফিল জান্না জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করো আল্লাহ আবার কি মহিলা এক তো জান্নাতের মধ্যে আবার তোমার কাছে এই মহিলাকে আল্লাহ তারা আমরাও দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের সেই মাকাম নসিব করুন আমিন কি সুন্দর দোয়াই করলো লি আমি অনেক সময় চিন্তা করি এই মহিলা এই কত সুন্দর সুন্দর শব্দ চয়ন করলো এক তো বললো আমার জন্য ঘর তৈরি করো কোথায় আল্লাহ একবার এন্দাকা তোমার কাছে তোমার কাছে এন্দাকা বাইতান ফিল জান্নাত জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করো আল্লাহ প্রশংসা করেছেন এরপরে বলছেন ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি আমাকে ফেরাউন এবং ফেরাউনের কর্মকাণ্ড থেকে মুক্তি দাও তার কাছে মুক্তি চেয়েছেন মিনাল আমাকে জালিম কম থেকে তুমি আমাকে মুক্তি দান করো এই এক নারীর কথা বলেছেন আরো এক নারীর কথা বলেছেন ও মারিয়ামা ইবনাতা ইমরানা আর তোমরা তোমাদের জন্য দৃষ্টান্ত হচ্ছে মারিয়াম বিনতে ইমরান ইমরানের মেয়ে মারিয়াম আল্লাহ যিনি তার লজ্জাস্থানকে হেফাজত করেছেন আল্লাহকে ভয় করে নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছেন আমি তার ভিতরে আমার রুহ আমার পক্ষ থেকে জীবনের মাধ্যমে রুহ ফুকে দিয়েছি তিনি আল্লাহর তার রবের কালিমাকে এবং তার রবের কিতাবকে সত্য বলে আখ্যায়িত করেছে মিনাল কনেতিন সে ছিল আল্লাহর কনেতিন আল্লাহর কাছে বিনয়ী বান্দাদের একজন প্রশংসা করেছেন সুরায় তাহারিম দশ নম্বর দশ নম্বর এবং এগারো নম্বর আয়াত এমনি ভাবে শয়তানের হামলার অস্ত্র আরো অনেকগুলো আছে বিজাতীয় শিক্ষা সংস্কৃতি গান বাজনা ঢোল ইত্যাদি এবং নাচ গান যেটা এখন দেখবেন রাস্তার মোড়ে মোড়ে সব জায়গায় এখন নাচ গান করে বিভিন্ন সময়ে ট্রাকে সাজিয়ে তারপরে মেয়েরা নামে রাস্তায় পুরুষরা নামে রাস্তায় এটা আল্লাহ রসুল সাল্লাম কোরআনে আছে আল্লাহ তারা বলছেন সুরা লোকমানের ছয় নম্বর আয়াতে একত্রিশ নম্বর সুরার ছয় নম্বর আয়াত আল্লাহ বলছেন অমিনান না আছে মাইয়াশরি লাহবাল হাদিসে মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা লাহবাল হাদিস লাহবাল হাদিসের ব্যাখ্যা হচ্ছে খেলাধুলার বস্তু কিনা নারীদেরকে কিনা ভাড়া করা গায়িকা নর্তুকি ঢোল বাজনা এইগুলো ক্রয় করা এগুলো ব্যবহার করা এইগুলো ক্রয় করে কি জন্য আল্লাহ আল্লাহর রাস্তা থেকে মানুষকে গোমরা করার জন্য ওয়াত্তাখিজাহা আল্লাহর দিনকে উপহাস করার জন্য আল্লাহ তারা বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি এই আয়াতের ব্যাখ্যা আপনারা তাফসির ইবনে কাসির অন্য হাদিস দেখবেন পরিষ্কার দলিল দেওয়া আছে এখানে গান বাজনা নর্তকি ঢোল এই সমস্ত যেগুলো আছে সেগুলোকে বলা হয়েছে সুরায় লোকমানের ছয় নম্বর আয়াতে এমনি ভাবে শয়তানের হাতিয়ার হচ্ছে এক শ্রেণীর শাসক এবং নেতা কোরআন বলছে যেদিন একদল মানুষকে জাহান নামে শাস্তি দেওয়া হবে ওলট পালট করে তাদের চেহারা পোড়ানো হবে তখন তারা বলবে হায় যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল আনুগত্য করতাম অকালু এবং তারা বলবে রব্বানা হে আমাদের রব আতানা সাদাতানা ওয়া কুবর আনা আমরা আমাদের নেতা আমরা আমাদের বড় এদের আনুগত্য করেছি বড় বড়রা বলেছে আছে না এরকম মুরব্বীরা বলেছে মুরব্বীর দলিল যারা পেশ করো কামতের মাঠে জাহান নামে আফসুস করতে হবে কোরআন বলছে তারা আফসুস করে বলবে রব্বানা আত আনা সাদাতানা ওয়াকুবারা আনা আমরা আমাদের সাদা সাদাত করে মানে নেতা আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি নেতা নেত্রী যা বলেছে তাই করেছি খুন করতে বলে খুন করেছি রাস্তায় কোপাতে বলে কমিয়েছি যা করতে বলে তাই করেছি আত আনা সাদাতানা ওয়াকুবারা আনা আর মুরব্বীদের পরামর্শ মেনেছি মুরব্বীরা বলেছে কাল হাফসাদামের জিকির করো নাক বন্ধ করে ফসফস করো বাদরের মতো ঝুলতে থাকো এরকম নামাজ কুক করে চিৎকার মারো এগুলো বলেছে মুরব্বীরা বলেছে সয়ল জিকির করতে মুরব্বীরা বলেছে সৈয়দুল ইসলাম পালন করতে তাই করেছি আতা আনা সাদ আতানা কুমারা আনা পাবল্লুনা সাবিলা তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে গোমরা করেছে রব্বানা আতিহিম মিনাল আল্লাহ এখনো ওদেরকে তুমি ডবল শাস্তি দাও আমাদেরকে যা দিবা এর চেয়ে ডবল শাস্তি ওদেরকে দাও ওদেরকে লানত করো এই অভিযোগ করবে সুরা হাজাবের তেত্রিশ নম্বর সুরার ছিষট্টি থেকে আটষট্টি নম্বর আয়াত পড়েন পরিষ্কার বলা আছে আমি সংক্ষেপ করে বলছি টাইম একটু বেশি যাচ্ছে এরপরে অজ্ঞ এবং মূর্খ জনগোষ্ঠী এরাও শয়তান হাতিয়ার এ দেখবেন কোরআন হাতির কথা বললে এই মূর্খ লোকেরা বলে আমাদের হুজুরা কি কম বুঝে পীর কি কম বুঝে এটা কোরআনে পরিষ্কার বলা আছে সুরায় জুমার উনচল্লিশ নম্বর সুরার চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন কুল আপা গয়রাল্লাহি তামুরুননি আবুদু আইয়ুহাল জাহিলুন ওই জাহেলদের দল জাহেল মানে মূর্খ আবুদু আইয়ুহাল জাহিলুন ওহে মূর্খের দল আমি কি আল্লাহ ছাড়া অন্য করে আবাদত করবো তোদের হুকুমে তাহলে বোঝা গেল মূর্খ লোকেরা জাহের লোকেরা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর এবাদ দিকে আহ্বান করে শয়তান এদের সুরাত ধরে মুরিদ হয়ে লক্ষ লক্ষ মুরিদ জমা হয় রাস্তার মনে যেখানেই কোরআন সুন্দর কথা বলবেন দেখবেন একদল মুরিদ এই চরমনাই পেরে মুরিদ আটশির মুরিদ দেওয়ানবাগি চন্দ্রপাড়া কত পাড়া পড়া আছে আবিজুবি যত আছে এই সবগুলোর কাজ হচ্ছে একই কোরআন সুন্দর উপর আমল করলে তার বিরুদ্ধে লেগে যায় এরা ইহুদির বিরুদ্ধে লাগে না খ্রিস্টানদের বিরুদ্ধে লাগে না এরা কাদিনের বিরুদ্ধে লাগে না যতটা বিরোধিতা করে আমাদের হকপন্থী কোরআন সুন্নার কথা বলা যায় তাদের বিরুদ্ধে এদের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে কোরআন সুন্না এদের দুশ্মন এহুদি না এদের দুশ্মন খ্রিস্টান না এদের দুশ্মন হিন্দু না এদের দুশ্মন বৌদ্ধ না এদের দুশ্মন একমাত্র দুশ্মন হচ্ছে কোরআন এবং সুন্নার কথা জ্বলা বলে আল্লাহর নবীর খালেদ উম্মদ যারা তারা হচ্ছে এদের প্রথম টার্গেট আল্লাহ তারা বলছেন কুল আপনি বলুন আপা গয়ের আল্লাহ আমরুন আবুদু আইহাল জাহিলুন ওই জাহেলের দল আইহাল জাহেল ওই জাহেলের দল আমাকে কি তোরা হুকুম করছো আল্লাহ ছাড়া গায়রুলের ইবাদত করার জন্য পীরের ইবাদত করার জন্য মাজারে পূজা করার জন্য নেতা নেত্রী কথা বলার জন্য মূর্তি পূজা করার জন্য আগুন পূজার জন্য জনকের আর ঘোষকের মূর্তি পূজা করার জন্য আইহল জাহিলুন এরপর আল্লাহ তারা বলছেন মমিনদেরকে সুরায় কানের পঁচিশ নম্বর সুরা তেষট্টি নম্বর আয়াত ওয়াইবাদুর রহমান যারা আল্লাহর সঠিক বান্দা তাদের পরিচয় হচ্ছে আল্লাদিন তারা জমিনে অহংকার করে নম্রভাবে চলে জাহিলুন আর যখন জাহেলরা মূর্খ পীরের মূর্খ মুরিদরা মূর্খ নেত্রীদের মূর্খ অনুসারীরা জাহেলরা যখন তাদেরকে সম্বোধন করে বিভিন্ন উস্কানি দেয় জাহেলরা তাদেরকে খোঁচা মারে উস্কানি মারে পালু সালামা তখন তারা বলে সালামা ভাগ এখান তোমার সাথে আমার কথা নাই পালু সালামা তারা সালামা দিয়ে কেটে পড়ে যায় সুরা ফোরকানের তেষট্টি নম্বর আয়াত আমি আমার ভাইদেরকে বলছি এই জাহেল পীর মুরিদাদের মধ্যে আছে এদের সাথে তর্কে লাগার কোনো প্রয়োজন নেই ওদের সঙ্গে ঝগড়া লাগাবার কোনো প্রয়োজন নেই আপনারা যে সমস্ত ছেলেরা এখনো কোনো পীরে মুরিদ হয় নাই মাথাটা খালি আছে ওদের কাছে তাওহিদের জেহাদ দাওয়া পৌঁছান ওরা সহজে কবুল করবে ওদের কাছে দাওয়াত দেওয়া সহজ আর যাদের মাথায় পীর ঢুকে গেছে ফেরকা ঢুকে গেছে তরিকা ঢুকে গেছে ওখানে আপনাকে দুইটা কাজ করতে হয় একটা হলো প্রথম জঙ্গল পরিষ্কার করা এরপরে তাওহিদের দাওয়াত দেওয়া ওটা ঢুকে নাও ঢুকে জঙ্গল তো পুরো পরিষ্কার করা যায় না ঠিকই যায় কিছু না কিছু আর যাদের মাথায় এ সমস্ত জঙ্গল ঢুকে নাই আপনি তাদেরকে দাওয়াত দিলে সহজে তারা কবুল করবে এজন্য কোরআনের এই নির্দেশ আমরা খুব ফলো করবো দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ তারা বলছেন ওয়াইদা খতাবাহুমুল জাহিলুন যখন জাহেলরা তাদের সঙ্গে তর্কে লিপ্ত হয় জাহেলরা তাদেরকে খেতাব করে সম্বোধন করে কথা বলে জাহেলরা যখন তাদের গায়ে পরে জড়ায় খাতাবা হুম কলু সালামা তারা বলে সালামা তোর সঙ্গে কথা নাই চলো আমি আমার কাজ করি তোর কর্ম লাকুম দিন হুকুম অলিয়া দিন তোর কর্ম তোর জন্য আমার ধর্ম আমার জন্য সৌরায় ফোরকানের তেষট্টি নম্বর আয়াত এরপরে বিপদ আবাদ মুসিবত এটাও শয়তান একটা অস্ত্র আগের যুগের কুফাররা পর্যন্ত বিপদ আসলে খালেদ ভাবে ডাকতো কাকে কোরআনে আছে ওই মৌজুন কাজুলালে দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন তারা আল্লাহকে ডাকতো আর এখন লোকেরা বিপদে পড়লে দৌড়ে মাজারে তাহলে বোঝা গেল মক্কার আবু জাহেল আবুল হাবদের যুগে কাফেরদের যে চরিত্র ছিল কঠিন বিপদে পড়লে এই দেব দেবী খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা সব ভুলে গিয়ে ডাকতো কাকে কোরআনের বহু আয়াত এখন আর দলিল সব বলতে পারছি না সময় একেবারে বেশি যাচ্ছে কোরআন বলছে মুখলিসিন আলাহুদ্দিন একনিষ্ঠ ভাবে খালেজ ভাবে তারা আল্লাহকে ডাকতো আর আমাদের দেশের লোকেরা বিপদে পড়লে খালেজ ভাবে আল্লাহকে বাদ দিয়ে মাদার দৌড়ায় পীরের দরবার প্রার্থনা করে তাহলে পরিষ্কার হয়ে গেল এই বিপদ আবাদ মুসিবত এটা আল্লাহর কাছে রহমত ধৈর্য ধারণ করবে আল্লাহর কাছে সাহায্য চাবে এটা ছিল মুমিনদের জন্য রহমত এখন এটা গেছে একটা কি হয়ে শয়তানের হাতিয়ার হয়ে মাজার বুজা করো মাজারে মান্নত করো গায়রুল নামে পশুদবাই করো এটা পরিষ্কার সিরিক এগুলো করাচ্ছে শয়তান বিপদের মাধ্যমে এমনিভাবে মিডিয়া শয়তানের একটা অস্ত্র মিডিয়া এই বিবিসি ভয়েস অফ আমেরিকা অমুক তমুক এইগুলো বিভিন্নভাবে ইসলামকে কলঙ্কিত করে মিথ্যা খবর ছড়ায় মুজাহিদিনদের যদি কোনো ভালো খবর থাকে এটাকে কেমনে না বলে পারা যায় বলল বিভিন্ন কালারিং করে বলে আর যদি ওদের কোনো ভালো খবর থাকে সেটাকে বারবার প্রচার করে এজন্য কোরআনে সুরা হুজুরাতের ছয় নম্বরতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীন আমানু হে ঈমানদারগণ ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু যদি ফাসিক তোমাদের কোনো খবর দেয় ফাসিক তোমাদের কোনো সংবাদ দেয় ফাতাবাইয়ানু ভালো করে যাচাই বাছাই করো ভালো করে বুঝে নাও সত্যরা মিথ্যা যাচাই করো কারণ কি কারণ ওদের খবর ভিত্তি করে আন্তুসিব কমাম্বে জাহালা তোমরা জাহালতের অজ্ঞতাবশত কোন কমের এমন কিছু করে ফেলবে না দিমিন তোমরা শেষ পর্যন্ত নিজের কৃত কর্মের জন্য লজ্জিত হতে হবে বিভিন্ন গুণ্য গন্ডগোল লাগায় মমিনদের মধ্যে গন্ডগোল লাগানো মুজাহিদদের মধ্যে গন্ডগোল লাগানো দেখেন না কয়েকদিন এবার কিভাবে লিখেছে যে আইমান আল জাওয়াহির এইটা বলেছে মুজাহিদের বিপক্ষে লাদেনের বিরুদ্ধে ছিল এই সব লাগাইয়া মুজাহিদের বিরুদ্ধে বিতর্কে সৃষ্টি করে দেওয়া এই কাজগুলো শয়তান করে আল্লাহ তারা সেজন্য বলেছেন ফাতাবাইয়ানু ইনজাকুম ফাসিকুম বেনাবাইন ফাসিক যদি কোনো সংবাদ দেয় খবর দেয় তাহলে ফাতাবাইয়ানু ভালো করে যাচাই করো বাছাই করো এরপরে তোমরা খবরটা গ্রহণ করো যাতে করে তোমরা কাফের ফাঁসেকের খবরের বা ভিত্তি করে কোনো অন্যায় কাজ করে না বসো সুরাই হুজরাতের ছয় নম্বর আয়াত এমনিভাবে শয়তানের অনেক অস্ত্র আছে শয়তান অস্ত্র তাগুতি শক্তির সমর শক্তি এটা শয়তানের অস্ত্র সুরা আল ইমরানের তিন নম্বর সুরার একশো তিয়াত্তর নম্বর আয়াত দেখবেন সুরা আনফালের ষাট নম্বর আয়াত দেখবেন এমনিভাবে দুনিয়ার প্রতি ভালোবাসা এটা একটা শয়তানের অস্ত্র হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কলবুল কাবিরে সাহাবান ফি ইসনাতাইন বুড়া মানুষ মানুষ বুড়া হয় আর দুইটা জিনিস তার যৌবন হয় দুইটা জিনিস কি হয় একদিকে মানুষ বুড়ো হয় আর একদিকে দুইটা জিনিস যুবক হয় সে দুইটা কি কি হব্বুদ দুনিয়া ওয়া তুল আমাল একটা হলো দুনিয়ার প্রতি ভালোবাসা আর একটা দীর্ঘ আশা বড় বড় পরিকল্পনা করা বয়স হয়ে গেছে নব্বই বছর এখন একশো বছরের জন্য জমি লিজ নিচ্ছে বয়স হয়ে গেছে ষাট বছর আশি বছর জমি লিজ নিয়েছে কত বছরের জন্য একশো বছর নব্বই বছর জমি লিজ নিয়ে নিচ্ছে এটা সব বুড়াদের কথা না যে বুড়াগুলো আল্লাহর দিকে রুজু তাদের মধ্যে আসে না এগুলো শয়তানের হামলা আসে কার উপরে যারা শয়তানের লোক তাদের উপরে আসে সবার কথা না অনেক মুরব্বীরা এখানে আছেন আলহামদুলিল্লাহ তাদেরকে শয়তান আক্রমণ করতে পারে না তারা অকাতরে সবকিছু বিলীন করে দেয় আজকেও এক মুরব্বী আমাদের এই মসজিদের যে জন্য টাকা চেয়েছিলাম ষাট লাখ টাকার প্রয়োজন আলহামদুলিল্লাহ এক ভাই আমাদেরকে এক লাখ টাকা দিয়েছেন আমি নাম বলছি না তাদেরকে নাম বলে কারো আমি ছোট করতে চাই না আল্লাহর কাছে পূর্ণ আজর পাবে প্রকাশ করতে চাচ্ছেন এর জন্য যাই হোক এরকম মুরব্বী যারা যারা দুনিয়াকে বিসর্জন দিয়ে দিনের কাজে অসহযোগিতা করে তারা কি এটার মধ্যে আছে নাকি আছে কারা যাদের মধ্যে বুড়ো হয় আর ছেলেকে বলে খবরদার আল্লাহ রাস্তা দাঁড় করবি না মার কাছে যাবি না ওসিয়াত করে তুই খাবি কি আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াজালু কলবুল কাবীর শাবান বুড়া মানুষের দুইটা জিনিস যুবক হতে থাকে কয়টা জিনিস ফেসনা তাই না দুইটা জিনিস হব্বুদ দুনিয়া অতুল আমাল দুনিয়ার প্রতি ভালোবাসা এবং লম্বা লম্বা আশা করা এ হাদিসটা আছে সুনান আবি হাদিসটা আছে সহি বুখারির সহি বুখারির ছয় হাজার চারশো বিশ নম্বর হাদিস এ হাদিসটা আরো আছে সহি মুসলিমের দুই হাজার চারশো উনষাট নম্বর হাদিস মুস্তাদ আহমদের বারো হাজার নয়শো সাতানব্বই নম্বর হাদিস ও সেখানে একটু বেশ কম আছে আল্লাহ তাআলা একটু সুন্দরভাবে বলেছেন আহর ইয়াহরুম ইবনু আদম বনি আদম বুনা বুড়ো হয় ও তাসিব্বু মিন ইসনানে আর দুইটা জিনিস যুবক হয় বনি আদম একদিকে বুড়ো হয় আর তার দুইটা জিনিস যুবক হয় একটা হচ্ছে আল হেরসু আলাল মাল মালের প্রতি লোভ আর একটা হচ্ছে আল হেরসু আলাল ওমর বয়স বাড়ার লোভ আরো বাঁচতাম আরো বাঁচতাম একশো বছর বাঁচতাম এটা বাঁচা থাকে এরপরে শয়তান আর একটা অস্ত্র হচ্ছে প্রশংসা পাওয়ার প্রশংসা বা লৌকিকতা এটা সুরায় বাকারার দুইশো চৌষট্টি নম্বর আর দেখবেন সুরায় নেশার আটত্রিশ নম্বর আর দেখবেন এরকম ভাবে কৃপণতা দারিদ্রতা ও অভাবনতায় ভয় দেখানো এটা সুরায় বাকারার ছয়শো আটষট্টি নম্বর আয়াতে আছে শয়তান এটা মানুষকে অস্ত্র হিসেবে ব্যবহার করে কোরআন বলছে শয়তান ইয়ায়দুল ফকরা শয়তান তোমাদেরকে দারিদ্রতার ওয়াদা দেয় ওয়া আমরকুম বিল ফাহশা অন্যায় কাজ উৎসাহিত করে আর আল্লাহ তার বিরুদ্ধে তোমাদেরকে ক্ষমা এবং অনুগ্রহ করার অদা করছেন কার অদা মানবো শয়তানের না আল্লাহটা শয়তানের একটা ওয়াদা হচ্ছে দারিদ্রতার ভয় দেখানো শয়তানের এরকম ভাবে ওয়াদা আছে আকাবের মুরব্বী এদের মাধ্যমে এদের দোহাই দেওয়া কোরআনে বলছে সুরায়ে আনামের একশো তেইশ নম্বর আয়াত ওয়াকাদালিকা জালনা ফি কুল্লি করিয়াতিন আকাবেরা মুজরিবি আকাবের কথা কথা আকাবের আকাবের কোরআনে আকাবের শব্দের ব্যবহার করেছে বড় বড় শয়তানদের ব্যাপারে আল্লাহ তারা বলছেন ওয়াকাদালিকা জালনা ফি কুল্লি করিয়াতিন আকাবেরা হা আমি প্রতিটি জনপদে কিছু বড় বড় মুজরিম অপরাধী আকাবের বানিয়েছি কি বানিয়েছি আকাবের আকাবেরা মুজরিমিহা তারা করে কি লিয়াম কুরু ফিহা এখানে বসে চক্রান্ত করে ষড়যন্ত্র করে কেমনে হকের বিরুদ্ধে করা যায় হককে দমিয়ে রাখা যায় হকের পক্ষে যারা কথা বলে তাদেরকে কেমনে চাপানো যায় লিয়াম কুরু ফিহা আল্লাহ বলছিল আমায়াম কুরুনা ইল্লা বি তারা যতই চক্রান্ত আর ষড়যন্ত্র করছে ওটা নিজের বিরুদ্ধেই করছে যদিও সেটা পাচ্ছে না আমাদের ক্ষতি হচ্ছে নাকি যত চক্রান্ত ক্ষতি আমাদের ক্ষতিটা তাদের নিজেদেরই হচ্ছে এমনি ভাবে শয়তানের আরো হাতিয়ার আছে হা হুতাশ করা আফসুস করা কোনদিন ছুটে আহারে এটা হয়ে গেল এটা হয়ে গেল এই শয়তান হাতিয়ার এর মাধ্যমে সে পাপ কাজ লিপ্ত করায় আহারে এটা হয়ে গেল আমি এত ইবাদত করি কই আল্লাহ ইবাদত করলো না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোরআনের আয়াতও আছে সম্পর্কে হাদিসও আছে হাদিসটা শুনেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওয়াইন আসাবা কাশাইউন সংক্ষেপ করছে আমি ওয়াইন আসাবা কাশাইউন যদি তোমার কোনো বিপদ আসে ফালা তাকুল তুমি বলো না লাউ আন্নি ফালতু কানা কাজা বা কাজা যদি আমি এইটা করতাম তাহলে এটা এরকম হতো এরকম হতো এমন এমন হতো এটা বলো না বরং বলো ওয়ালাকিন কুল কদ্দার আল্লাহু আমা শাআ ফাআলা আল্লাহ তাআলা যেটা তাকদিরে রেখেছেন তাই তিনি করেছেন তাই হয়েছে কি বলতে হবে কদ্দার আল্লাহু অমা শাহ কি বলতে হবে যখন কোন বিপদ আপদ আসে বলবেন যে আরে যদি এটা করতে এটা হতো যদি আল্লাহ রসুল পরে বলেছেন ফাইন্না লাউ তাফতাহু তাফতাহু আমালা শৈতান এই যদি এই যদি বলাটা শয়তানের দরজা খুলে দেয় যদি হচ্ছে শয়তানের চাবি যদি কি যদি এটা করতাম এটা হতো এই যে যদি বলে হাউ তো শয়তানের চাবি এটা এই হাদিসটা আছে সহি মুসলিমের ছয় হাজার নয়শো পঁয়তাল্লিশ আর ইবনে মাজার উনাশি সুনানে কুবরা বাইহাকির বিশ হাজার ছয়শো আটষট্টি নম্বর হাদিস এরপরে পবিত্র অনুসরণ করা কুধারণা করা এগুলো প্রত্যেকটা শয়তানের হাতিয়ার অনেক লম্বা সময় হয়ে যাচ্ছে আরো অনেকগুলো হাতিয়ার আছে শয়তান মানুষের শত্রুতা সৃষ্টি করে একটা অস্ত্র আছে তার এরকম আরো আছে এটা আছে সুরায় ওই হাদিসটা আছে কোরআনে আছে ইসরাইলের নম্বর একান্ন নম্বর আয়াত ইন্না শৈতান ইয়ানসা শয়তান তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে গন্ডগোল লাগাই দেয় আর আরেকটা হাদিস আছে সহি মুসলিমের সাত হাজার দুইশো একাশি নম্বর হাদিস আল্লাহ রসুল বলেছেন ইন্না শৈতানা কদ আইসা আইয়া আবুদাহুল মুসাল্লুনা ফি আরব আরব ভূখণ্ডে শয়তানের এবাদত করবে মুসল্লিরা এর থেকে শয়তান নৈরাশ হয়েছে ওয়ালা কিনফিত বাইনাহুম কিন্তু শয়তান মানুষের মধ্যে যুদ্ধ লাগাই যায় গন্ডগোল লাগাই দেওয়ার ব্যাপার নৈরাশ হয় নাই তাহারিস বলা হয় আসলে গরুর যে সিংহে যুদ্ধ করে গরু গুতগুতি করে এটাকে বলা হয় কি তাহারিস অর্থাৎ মানুষের মধ্যে মুমিনদের মধ্যে গুতগুতি করে লাগাই দেওয়া এটা শয়তানের কাজ হাদিস মুসলিমের সাত হাজার দুইশো একাশি নাম্বার আছে এরকম ভাবে মুসলিম জাতিকে নিরস্ত্রকরণ এটা কোরআনে আছে সুরায় নেসার চার নাম্বার সুরার একশো দুই নম্বর আছে আল্লাহ তারা বলছেন ওয়াদ্দাল্লাদিনা কাফারু কাফেররা চায় শয়তানরা চায় লাউ তাগফুলুন আন আসলি আসলিহাতিকুম আমতিআতিকুম যাতে তোমরা তোমাদের অস্ত্র থেকে তোমাদের সামান থেকে গাফিল হয়ে যাও বিমুখ হয়ে যাও অস্ত্র ভুলে যাও ফায়ামিলু আলাইকুম মাইলাতান ওয়াহিদা যাতে তারা তোমাদেরকে একবারে হামলা করে ধ্বংস করতে পারে স্পষ্ট আয়াত কোরআনের মমিনদেরকে নিরস্ত্রকরণ এই নিরস্ত্রকরণ প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য শয়তান মাঠে নামিয়ে দিয়েছে বহু ধরনের এক শ্রেণী আলেমদেরকে আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আজমাইন